যার যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের হয় না উপমা নিপুণ হাতে গড়ে চড়ি ঘিলে ধরা তোমার প্রেমে এ ধরনী পাগল বাড়া যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের হয় না উপমা নিপুণ হাতে গড়ে চনি আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর ফুটিবিহীন আকাশ তুমি গেলে জুলিয়ে সবুজ গাছে জমিন তুমি গেলে সাজিয়ে পাহাড় চিরে ঝর্ণা তুমি গেলে বাহিয়ে নদীর বুকে জোয়ার ভাটা দিলে চালিয়ে খুঁটিবিহীন আকাশ তুমি দিলে ঝুলিয়ে সবুজ ঘাসে জমিন তুমি দিলে সাজিয়ে পাহাড় ছিঁড়ে ঝর্ণা তুমি দিলে বাহিয়ে নদীর বুকে জোয়ার বাটা দিলে চালিয়ে খুঁটিবিহীন আকাশ তুমি দিলে ঝুলিয়ে সবুজ ঘাসে জমিন তুমি দিলে সাজিয়ে পাহাড় ছিঁড়ে ঝর্ণা তুমি দিলে বাহিয়ে নদীর বুকে জোয়ার বাটা দিল চালিয়ে শত নিয়ামতে বেছে মোরা শত নিয়ামতে বেছে মোরা শত নিয়ামতে বেছে মোরা তোমার প্রেমে এ ধরনি পাগল পারা তোমার প্রেমে এ ধরনি পাগল পারা যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের হয় না উপমা নিপুণ হাতে গড়ে চনি খিলে ধরা তোমার প্রেমে এ ধরনি পাগল পাড়া যায় যেদিকে এ দুটি চোখ দেখি মহিমা ফলে ফুলে বাগান তুমি গিলে ভরিয়ে বালা খেকে গিলে বৃষ্টি ঝরিয়ে ঘুম ভাঙালে তোমার গামের আজান শুনিয়ে মন রাঙালে হাজার পাখির কিচির মিচির গিয়ে ফলে ফুলে বাগান তুমি দিলে ভরিয়ে মেঘমালা থেকে দিলে বৃষ্টি জড়িয়ে ঘুম বাঙালে তোমার নামের আজান শুনিয়ে মন রাঙালে হাজার পাখির কিচির মিচির দিয়ে ফলে ফুলে বাগান তুমি দিলে ভরিয়ে মেঘমালা থেকে দিলে বৃষ্টি জড়িয়ে ঘুম বাঙালে তোমার নামের আজান শুনিয়ে মন রাঙালে হাজার পাখির কিচির মিচির দিয়ে শত নিয়ামকে বেছে মোরা শত নিয়ামতে বেছে মোরা শত নিয়ামতে বেছে মোরা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের হয় না উপমা নিপুণ হাতে গড়ে ছনি খিলে ধরা তোমার প্রেমে এ ধরণী পাগল পারা যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের হয় না উপমা নিপুণ হাতে গড়ে চনি খিলে ধরা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এ ধরনী পাগল পারা তোমার প্রেমে এই ধরনী পাগল পারা